বড় কি ফরজ ওই বেটা দেশের আইন মানা ফরজ পাইছে কই যারা আল্লাহর আইন বদলাইলো আল্লাহর আইন বাতিল করলো যে মুসলিম দেশের শাসকরা তারা কি মুসলমান না কাফের এরা উপহাস করে এরা মুসলিমদেরকে হত্যা করে যারা ইসলাম কায়েম করতে চায় তাদেরকে জেলে ঢুকিয়ে দেয় এরা কাফেরদের হাতে মুসলমানদেরকে তুলে দেয় এরপরেও এরা কি এরা কাফেরদেরকে এনে নিজের দেশে বসায় সৌদি আরবের সরকার কি করছে জেদ্দায় দাম্মামে রিয়াদে সব জায়গায় আমেরিকাকে বসাই দিয়েছে পাহারাদায়ী করার জন্য তো যাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু কারা কাফেররা আমেরিকায় হুদি খ্রিস্টানরা এরকম এই দেশগুলোতে আছে যতগুলো মুসলিম দেশ আছে সবগুলো শাসক কারা এখন শাসকের আইন মানা ফরজ কোন শাসক বেটা যে শাসক কোরআন আর হাদিস দিয়ে দেশ চালায় ওই শাসকের আইন মানা কি ওই শাসকদের সম্পর্কে বলা হয়েছে তারা যখন পিঠে কোরআন মারে তারপরও তার বিরোধিতা করো না আর যেই শাসকরা কোরআন এবং সুন্না মোতাবেক দেশ পরিচালনা করে না বরং কোরআনের আইন বাতিল করে তারা তাদের মেনু তাদের দস্তুর তাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে এই যে যারা এই যে যারা আল্লাহর আইনকে বাতিল করে দিল আল্লাহর আইনকে মিটিয়ে দিল এবং তাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক যেটা যেটা ওই জন্য আল্লাহটা বাতিল সংবিধান ঠিক এমনকি যদি সংবিধানের বিরুদ্ধে বলে তাহলে রাষ্ট্রদ্রোহী ওই বেটা তোর সংবিধানের বিরুদ্ধে কথা বললে যদি রাষ্ট্রদ্রোহী হয় আল্লাহর দেওয়া সংবিধানের বিরুদ্ধে বললে তাকে কি বলবো আমরা আল্লাহদ্রোহী তাহলে যারা আল্লাহদ্রোহী হয়ে গেল তুই তাদেরকে হেফাজত করার জন্য যারা আল্লাহর কথা বলে তাদেরকে বলি রাষ্ট্রদ্রোহী এই লোকগুলো কত বড় গুমরা আমি জানি না আল্লাহ তালা একদম লোক সম্পর্কে বলেছেন মাসালুল্লাদিনা হুম্মিলুত তাওরাতা কামাসালিল হিমার যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল ওরা হেমারের মতো গাদার মতো হেমার মানে কি গাদার পিঠে যদি কোরআন শরীফ আর হাদিস শরীফ সব মিলিয়ে বহন করা হয় বিজ্ঞানের বই চাপাই দেওয়া হয় গাদায় কোনো জ্ঞান অর্জন করতে পারবে ওর পিঠে ওই আলুর বস্তা দেওয়া যে কথা আর কোরআন হাদিস আর বিজ্ঞানের বইয়ের বস্তা দেওয়া কি ঠিক এরকম ভাবে এই আলেমগুলোকে আল্লাহ তালা কোরআনের এলেম দিয়েছিলেন হাদিসের এলেন দিয়েছিলেন যে মানুষকে তারা তাও হেঁটে দাওয়াত দিবে জেহাদের দাওয়াত দিবে শিরিকের দাওয়াত বিরুদ্ধে দাওয়াত দিবে এই লোকগুলো কি করলো শাসকদেরকে বাঁচাবার জন্য দুনিয়ার শাসকদের পা তাটাই গোলামি করে তারা বলে যে শাসকদের আইন মানা ফরজ অথচ শাসকরা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাচ্ছে এরপরে তাদের আইন মানা যদি ফরজ হয় তাহলে শাসকরা আইন করে দিয়েছে একুশে ফেব্রুয়ারি মূর্তির সামনে নগ্ন পায়ে যেতে হবে ফুল চড়াতে হবে মূর্তির সামনে নীরবে এক মিনিট দাঁড়াতে হবে করো গিয়া ফরজ শাসকের আইন ওই আলেম সাহেবদেরকে আপনারা প্রশ্ন করবেন যে ভাইজান আমরা কি তাহলে শাসকের আইন মানতে গিয়ে দেশের আইন মানতে গিয়ে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিব না মূর্তির সামনে গিয়ে আমরা নিরাপদ দাঁড়াবো না আমরা কি ওখানে গিয়ে নগ্নপায় হাঁটবো না আমরা কি হ্যাঁ দেশের আইন মানতে গিয়ে পহেলা বৈশাখ আমরা কি করবো পান্তাবাদ খেতে যাবো না মেয়েদের হাতে পান্তাবাদ খাবো না আমরা কি দেশের আইন মানতে গিয়ে নেতা নেত্রীদের সাথে একসাথে বসবো না জিজ্ঞেস করে এদেরকে আমরা কি দেশের আইন মানতে গিয়ে চোরের হাত কাটার বিধানটা কোরআন থেকে তুলে দিব না আমরা কি দেশের আইন মানতে গিয়ে সুদ আল্লাহ হারাম করেছেন এই ফতুয়া কি বাতিল করে দিব না আমরা কি দেশের আইন মানতে গিয়ে পতিতালয়ের যদি লাইসেন্স দেওয়া হয় তাহলে সেখানে জেনার রোজগার হারাম হবে না এই ফতুয়া কি দিব না দেশের আইন মানা ফরজ শাসকদের মান্য করতে হবে ওই বেটা কোরআন আয়াত দলিল পেশ করে আতি উল্লাহ আতির রসুল আমরি মিনকুম ওখানে পরিষ্কার আছে তোমরা আল্লাহ আনুগত্য করো আল্লাহর রাসুল আনুগত্য করো এবং তোমাদের মধ্যে উলিল আমর এখানে আত্মীয় শব্দ নাই তার মানে কোরআন হাদিসের আনুগত্যের মাধ্যমে যারা আল্লাহ আল্লাহ রাসুল আনুগত্যের মাধ্যমে তোমাদেরকে দেশ চালায় সেই উল্লাহ আমরের আনুগত্য করো আর যারা নিজেরা আল্লাহ এবং আল্লাহর রসে আনুগত্য করে না তারা উলুল আমর না জেনে রাখো তারা হচ্ছে উলুল খামর তারা কি উলুল খামর ওরা উলুল আমর না ওরা মদের হেফাজতকারী কাজী খবরদার এই সমস্ত আলেমদের ফতুয়া বিভ্রান্ত হবেন না যে আলেমরা রফুলিয়াদান না করলে কাফের বলে যে আলেমরা আমিন জোরে না বললে কাফের বলে যে আলেমরা বুকের উপর হাত না বললে কাফের বলে অথচ মূর্তি তৈরি করলে কাফের হয় না সুদ হালাল বৈধ করে দিলে কাফের হয় না মূর্তির সামনে পূজা করলে কাফের হয় না আল্লাহর আইনের পরিবর্তে আইন তৈরি করলে কাফের হয় না মানুষের সার্বভৌমত্ব কায়েম করলে কাফের হয় না কাফের হয় আমিন জোরে না বললে এইরকম যারা তাওহিদের দাওয়াত দেয় আমি সেই তৌহিদবাদী ভাইদেরকে বলছি যদি বুঝে না এসে বুঝার চেষ্টা করো তোমাদেরকে দাওয়াত দিচ্ছি পূর্ণাঙ্গ তাওহিদে চলে আসো তোমার তাওহিদের মধ্যে মাথা নাই কি নাই মাথাবিহীন তাওহিদ তাওহিদের দাওয়াত দাও পুরো তাওহিদ পৃথিবীর একটা রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সংসদ ভবন পর্যন্ত তাওহিদ চলবে এক আল্লাহর বিধান এক আল্লাহর হুকুম রাষ্ট্রে চলবে সমাজে চলবে ব্যাংকে চলবে আদালতে চলবে এই তাওহিদের দাওয়াত দাও নতুবা এমন তাওহিদের দাওয়াত দিও না যেই তাওহিদ ওই কবর পূজা মাজার পূজা বন্ধ শেষ হয়ে যায় আর এর উপরে যাইতে পারে না ওইখানে তাগুতের আইন চললে সেখানে কোনো কথা নাই আপনারা কোন তাওহিদের দাওয়াত দিবেন বিষয়গুলিকে ক্লিয়ার হচ্ছে আমি কি বলতে চাচ্ছি ভালো করে বোঝার চেষ্টা করবেন তাও হিদের উপর আসবেন পুরো আসবেন আদা আদি তৌহিদের উপরে যারা আছে সবচেয়ে বড় যে শিরিক রাষ্ট্রীয় শিরিক রাষ্ট্রীয় তাগুদ যারা সমস্ত ছোট ছোট শিরিকগুলো কি করে লালন করে তাহলে সমস্ত তাগুদকে সমস্ত শিরিককে লালন করে কে রাষ্ট্রীয় শিরিক রাষ্ট্রীয় তাগুদ এই রাষ্ট্রীয় তাগুদের ওনার কাছে মুশ্রিক না মুশ্রিক না রাষ্ট্রীয় শিরিক শিরিক না ওনাদের কাছে শিরিক হলো গরিবের শিরিক আমি বলি এটা গরিবের শিরিক পীর মুরদির শিরিক কবর মাদারের শিরিক এগুলো গরিবদের শিরিক আর ওই শিরিকটা কিসের শিরিক ভিআইপি শিরিক এই ভিআইপি শিরিক তাদের কাছে শিরিকই না কারণ তাহলে যাদের থেকে টাকা পয়সা পায় যাদের গুণগান গায় তাদের বিরুদ্ধেও চলে যায় তো সেই জন্য এখানে যে তারা কি করেন এড়াইয়া যান এই জন্য মনে রাখতে হবে একজন মমিন মানে তাকে পূর্ণভাবে ঘোষণা করতে হবে আমি আল্লাহর দিন মানি এছাড়া কাউকে মানি না আল্লাহর হুকুম মানি এছাড়া কারো হুকুম মানব না আসাদু আল্লাহ ইলাহা ওয়াসাদু আন্না মোহাম্মদ আব্দুহু আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তফিক দান করে আমিন